হবে অথবা বিপক্ষে দলিল হবে সুতরাং পবিত্র কোরআন মানতে গিয়ে আমি যেন জান্নাতের পথে যাই আমি ঘুরিয়ে ফিরিয়ে কৌশল করে অপব্যাখ্যায় না নামি এখানে একটা বিষয় জানা আবশ্যক যে ইন্নাল্লাহ আলী মুম্বিদাতি সুদূর আল্লাহ রব্বুল আলমিন অন্তরের খবর রাখেন আমি কোন উদ্দেশ্যে এই শরীয়তকে এড়িয়ে চলছি কৌশল অবলম্বন করছি সেটা কিন্তু আল্লাহ জানেন আল্লাহ রব্বুল আলমিন সে ব্যাপারে খবর রাখেন সুতরাং আমি দুনিয়াতে মানুষকে বোঝানোর স্বার্থে আমি ধোকা দেওয়ার স্বার্থে যদিও করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার সম্পর্কে ভালো জানেন আমার ভিতরে কি আছে সেটাও জানেন অতএব কৌশল করে শরীয়তকে যেন আমরা কেউ ডিঙ্গিয়ে এড়িয়ে না যাই শুধু তাই নয় বন্ধুরা আমার আমি আর একটা বিষয় স্মরণ করে দিতে চাই যা সুরা বাকারা পঁয়ষট্টি এবং আলমায়েদা ষাট নম্বর আয়াতে উল্লেখ হয়েছে আল্লাহ রব্বুল আলম বলছেন বানিসরাইলদের একটা গ্রুপকে আল্লাহ বানর এবং শুকুরে পরিণত করেছিলেন কেন তারা যে কৌশল করেছিল সেই কৌশলের বদলা হিসাবে তারা এর প্রতিদান পেয়েছিল নওয়াজবিল্লা আমরা কখনো এই কৌশল করতে যাব না কারণ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তাদের জন্য মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তারা কৌশল করে করলো কি শনিবারে বাদ দিল আর রবিবারে গিয়ে তারা মাছ ধরল আর এর কৌশল করার কারণে এটা স্রেফ রাসুলের বিধান না মানার কারণে আল্লাহর নির্দেশ না মানার কারণে তারা কৌশল করতে যায় পদ্ধতি অবলম্বন করলো কিন্তু আল্লাহ বললেন কোন কিরাতান খাসিন তারা অপমানজনক বানরে পরিণত হলো অজা আলামিন হুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা সুরামায় তার ষাট নম্বর আয়ত আল্লাহ বলছেন তাদের কেউ হয়ে গেছিল বানর কেউ হয়ে গেছিল শুকুর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর হয়ে গেল কারণ কারণটা ছিল কৌশল করে শরীয়তকে তারা মানতে চাইনি এই আয়াত কি বলে একদিক থেকে আমরা মনে রাখব অবশ্যই অবশ্যই যেন আমি অপব্যাখ্যায় না নামি আমার পরিণত হবে অত্যন্ত ভয়াবহ আর একটি মনে রাখতে হবে যে আমি যাই করছি যে উদ্দেশ্যেই করছি যে চিন্তা করছি সে ব্যাপারে আল্লাহ সব কিছু জানেন তিনি অন্তরের খবর রাখেন আর একটি মনে রাখবো যে বান ইসরায়েলদের এই কৌশল কারণে এর বিশাল শাস্তি হয়েছিল আমি এই শাস্তির সম্মুখীন হতে যাব না বন্ধুরা আমার আমরা এবার আলোচনা করব আর একটি বিষয় শরীয়ত অনুসরণ করতে গিয়ে যখন দেখব ভুল প্রমাণিত হলো সাথে সাথে সেটা আমি ছেড়ে দিব এই মর্মে আপনাকে আমাকে একইবারেই উদার থাকতে হবে ভুল হলে আমি ভুলটা ত্যাগ করব। সঠিকটা গ্রহণ করব। এই নীতি আজ থেকে নয় এই নীতি রসুল্লাহ সাল আলাই আসাল্লামের যুগ থেকে চালু আছে কিন্তু আজকে আমরা মনে করি যেটা করছি এটা যেন অকাট্য ভুল হবে না আল্লাহ রব্বুল আলম বলছেন যে ব্যক্তি ইমান আনলো আল্লাহকে ভয় করলো ও আসলাহা এবং সংশোধন করে নিল ফালা খৌফুন আলাইহিম আল্লাহমি হাসানুন তাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তাও নেই আসলাহা মানে সংশোধন করে নেওয়া যে সংশোধন করে নেবে তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই সুরা নাম আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে এই কথা বলার পরে আবার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মানে আমিলা মিনকুম সু আন বিজাহালা আল্লাহ রব্বুল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ভুলক্রমে কোনো আমুল করবে না জানার কারণে কোনো খারাপ আমুল করে ফেলল অতঃপর সে ফিরে আসলো ও আসলাহা ভুল করার পরে সে সংশোধন করে নিল ফাইন্নাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ক্ষমাশীল তিনি রহিম তিনি রহমান আল্লাহ তাকে ক্ষমা করবেন আমার ভুল হলো ভুলের পরে সংশোধন করে নিলাম আল্লাহ আমার উপরে খুশি হলেন তিনি আমার উপরে রহম করবেন তিনি আমাকে ক্ষমা করবেন আমূল ভুল হতেই পারে এটা স্বাভাবিক এরপরেও তিরমিজি দ্বিতীয় খণ্ডের ছিয়াত্তর পৃষ্ঠায় আল্লাহ রাসুল বলছেন কুল্লবনা আদম খত্তাউন অখয়রুল খত্তাইন আত্মাউন প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর প্রত্যেক ভুলকারী তারাই উত্তম যারা তৌবা করে ভুল হতে পারে তৌবা করে ফিরে আসলাম কোনো আদম সন্তান বলতে পারবেন না যে আমার ভুল হয় না আমি ভুলের ঊর্ধ্বে সবারই ভুল হবে প্রমাণ করে আল্লাহ রাসুল যখন বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী সুতরাং আমার ভুল হবেই আলেমদের ভুল হবেই আমি এখানে কখনো বলতে যাব না এটা যে ইতিপূর্বের আলেমগণ কি ভুল করেছেন তারা কি কম জানতেন না তারা কমও জানতেন না তবে ভুল করতে পারেন এতে কোনো সন্দেহ অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী কোরআন এবং সহি হাদিস মানতে গিয়ে যদি আমার কোনো আমুল ভুল প্রমাণিত হয় গোড়ামি না করে চরমপন্থ অবলম্বন না করে ভুল ছেড়ে দিলাম সঠিকটা গ্রহণ করলাম পাইলাম না ছেড়ে দিলাম আমি ভুল জিনিস মানতে গিয়ে যেটা শরীয়তে নেই সেটা আমুল করতে গিয়ে আমার আমুল সম নষ্ট করে দেবে এমনটা না আমি চতুর্থ পদ্ধতি বলতে গিয়ে আমি বলবো যখন কোনো আমুল বা কোনো কথা কোনো কাজ ভুল বলে প্রমাণিত হবে তখন আমি নির্দ্বিধায় নিঃসংকোচে নিঃশর্তভাবে সেটা আমি বর্জন করব। কারণ ভুল হওয়া স্বাভাবিক সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল বলছেন কম কামে তাজারাল আল্লাহ রসুল বলছেন অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলি দল বের হবে আকম তারা বিভিন্ন রীতি নীতি সৃষ্টি করবে শরীয়তের নামে যা শরীয়তের মধ্যে নাই কেমনভাবে সৃষ্টি করবে সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি বুঝার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এই আকোয়ামটা কারা এই দলগুলো কোনটা কোন দল আল্লাহ বলেছেন তারা অনেক শরীয়তের নামে অনেক আহুয়া অনেক উদ্ভট জিনিস সৃষ্টি করবে ভুয়া জিনিস সৃষ্টি করবে যা শরীয়তে নাই কেমনভাবে সৃষ্টি করবে এবং এটা সৃষ্টি করে ছড়িয়ে দিবে সমাজের বুকে সর্বত্রই ছড়িয়ে দিবে কামা এতাজারাল কালাবি সাহেবহি লায়াবিন ইরকুন ওলা মাফসিলুন ইল্লা দাখালা আল্লাহ রসুল বলছেন শরীরে যেমন পক্স বের হলে কোনো জোড়া কোনো স্থান কোনো রগ যেমন বাকি থাকে না এই সমস্ত দলগুলো বের হয়ে অধিক সংখ্যক দল বের হয়ে সমাজের রন্ধে রন্ধে মাদ্রাসায় মসজিদে সমাজে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে স্কুলে বিশ্ববিদ্যালয়ে কলেজে সব জায়গাতে শরীয়তের নামে বহু জিনিস তারা সৃষ্টি করবে কোনো জায়গা তারা বাকি রাখবে না গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তারা চালু করবে রসুল্লাহ সাল আলহাসাল্লামের এই ভবিষ্যৎ বাণীকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে চিন্তা করতে হবে যে আমি যে কথাটি বলছি অধিক সংখ্যক মানুষ যেটা আমল করছে সেটাই করতে হবে এখানে প্রয়োজন হক কোনটা সেটাই অনুসরণ করব। আর এটা অনুসরণ যদি না করতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হব এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমি বিনীত অনুরোধ জানাবো আমার দেখার প্রয়োজন নেই যে কতজন মানুষ আমল করছে হক পেয়ে গেলাম মেনে নিলাম আমি যেখানেই থাকি না কেন সেখানে হকটা মেনে নেব ষষ্ঠ নম্বর বিষয়ে আমি আর জিনিস বলতে চাই যে শরীয়ত অনুসরণ করতে গিয়ে অনেকে নাক ছিটকানি দেন এই মর্মে যে এইগুলো ছোটোখাটো ব্যাপার এগুলো না বললেই কি আছে না করলে কি আছে আল্লাহ আকবর আমি শরীয়তকে ছোটোখাটো বলতে পারবো না আমি ছয় নম্বর বিষয়ে দর্শককে আবার আহ্বান জানাবো যে শরীয়ত মানতে গিয়ে কখনো আমি ট্রিট করব না আমি তো কখনো তাচ্ছিল্য করব না এইগুলো ছোটোখাটো বিষয় এইগুলো বলার কি দরকার এগুলো মানলেই কি না মানলেই কি শরীয়ত ছোটখাটো নয় ছোটখাটো বলে শরীয়তকে আপনি তাচ্ছিল্য করছেন কেন এই সুযোগ তো ইসলাম আপনাকে দেয়নি হ্যাঁ বহু মানুষ সমাজ আছে যখন আপনি আলোচনা করবেন যখন আপনি মানতে যাইবেন তখন কিন্তু আপনাকে এই ছোটখাটো কথা বলে তাচ্ছিল্য করবে ভৎসনা করবে বন্ধুরা আমার এই ক্ষেত্রে আমি বলতে চাই আজকে আপনি ছোটোখাটো বলছেন কিন্তু এই সোননাথগুলো চালু করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে হাজার হাজার আলেমের কে জেল খাটতে হয়েছে কাউকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে ইতিহাস আছে কেবলমাত্র সালাতের মধ্যে রফলে আদিন করার কারণে মানুষকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে সালাতে জোরে আমিন বলার কারণেই তাকে জেলখানে আবদ্ধ করা হয়েছে আমি ছোটোখাটো বলবো কেন শরীয়ত কোনোটাই ছোটোখাটো নয় সাধারণ শরীয়ত মানতে গিয়ে আমি ছোটোখাটো বলবো না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনার এর পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চলাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম আলাদ-দাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পিস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুবহানাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম ভুল প্রমাণিত হলে ছেড়ে দিতে হবে সুরা বাকার মধ্যে আল্লাহ বলছেন তোমরা রয়না শব্দটি বলো না বলো উংজুর না আমাদের দিকে লক্ষ্য করো তোমরা রয়না শব্দ ব্যবহার করো না আল্লাহ অন্য জায়গাতে বলেছেন মা নানসাখ মিন আয়াতিনা নুনসিহা নাতিবি খৈর মিনহা আল্লাহ রব্বুল আলম বলছেন যে আমি কোনো কোনো আয়াতকে মানসুক করে দিই আবার এর চেয়ে ভালোটা আমি চালু করি এটা আল্লাহ রব্বুল আলমিনও ধারাবাহিকতা রেখেছেন একটি বিধান কখনো তিনি চালু করেছেন কখনো তিনি সেটাকে রহিত করেছেন এটা স্পষ্ট সুতরাং আমাকে এখানে উদার হতেই হবে ভুল হলে আমি এটা বর্জন করব। যেমন ওমর রাজালানহ সম্পর্কে আল্লাহ রাসুল অনেক কথাই বলেছেন তার মধ্যে ইবনু মাজাতে একটি হাদিস রয়েছে যে আল্লাহ তালা আল হাক্কা আলা লিসানে ওমর আল্লাহ রব্বুল আলমিন হককে ওমর রাজা আল্লাহর মুখে রাখলেন জিহুবাতে রাখলেন আর তিনি হকটাকে প্রচার করলেন সই বুখারের হাদিস আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে দেখছি যে এলেম গড়ে পড়ছে আর তা যাচ্ছে উমর রাজাল আনহর দিকে তা ওমর রাজাল আনহু কত বড় বিদ্যান কত বড় জ্ঞানী ছিলেন শুধু তাই না ইবনে মাসুদ বলছেন লাউ উজিয়া ইলমু ওমার ফি কাফা ওয়া ইলমু আহলিল আরজে ফি কাফা ওমর যদি ওমর রাজাহের জ্ঞানকে এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় লামা আলাত কাফাত ওমর তবুও ওমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে এত বড় একজন ব্যক্তি এত বড় একজন বিদ্যান হওয়া সত্ত্বেও ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও তিনি ভুল করেছেন তার খেলাফতি জীবনে পনেরোটি এবং ভুল করার পরে তিনি সংশোধন করে নিয়েছেন তাহলে আমরা কেন সংশোধন করতে পারবো না সম্মানিত দর্শক মণ্ডলী আহ্বান জানাবো যেটা ভুল প্রমাণিত হবে জয়ী প্রমাণিত হবে জাল প্রমাণিত হবে সেটা আমি ছেড়ে দেব আমাকে উদার হতে হবে এক্ষেত্রে শুধু এটাই নয় এখানে আমরা কখনো বলতে যাব না যে বড় বড় বিদ্যান কি ভুল করে গেছেন হ্যাঁ ভুল করতে পারেন অস্বাভাবিক কিছুই না যেমন সহি বুকারিতে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলহিহাস্লাম নিজেই বলছেন ইদা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফা আসাবা ফালাহু আজরন যদি কোনো মুজতাহিদ ব্যক্তি সিদ্ধান্ত পেশ করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত পেশ করেন তাহলে তিনি দুইটি নাকি পাবেন ওয়াইদা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ সেই বুখারি এবং মুসলিমের হাদিস যদি কোনো মুস্তাহিদ ব্যক্তি সিদ্ধান্ত দিতে গিয়ে যদি ভুল করেন লাহু আজরুন ওয়াহিদ সে ব্যক্তি একটি নেকি পাবেন একটি নেকি পাবেন ভুল করার পরেও এটা প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে বাসাইকৃত একজন ব্যক্তি এসে যাকে মুজাদ্দিদ বা মুস্তাহিদ বলা হচ্ছে তিনি সংস্কার কাজ করতে এসে ভুল করবেন এটা আল রাসুল বললেন তিনি সবচেয়ে বড় ব্যক্তি নবী রাসুলদের সিলসিলা বন্ধ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন প্রতি যুগের মাথায় একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি সমাজের সংস্কার করে যাবেন এটা হাদিস প্রমাণ করে আর তারও ভুল হবে এটা আল্লাহ রাসুল বললেন তাহলে আপনি এবার বলুন বড় ব্যক্তির ভুল হয় না এই আকিদায় এই বিশ্বাস কি সঠিক নিঃসন্দেহে ভুল কারণ আল্লাহ রব্বুল আলমিন যাকে নির্দিষ্ট করে পাঠান তিনিও যে ভুল করতে পারেন সেটা রাসুলের ভবিষ্যৎবাণী সুতরাং আমরা এই কথা বলবো না যে আগের আলেমগণ কি ভুল করে গেছেন কম জানতেন কম জানতেন এ কথা বলবো না বেশি জানতেন এতে কোনো সন্দেহ অবকাশ নাই কিন্তু ভুল করবেন না এটা তো ভুল এটা তো সঠিক আকিদা নয় এ বিশ্বাসটা ঠিক নয় কারণ দেখুন আপনাকে মনে রাখতে হবে আমাকে মনে রাখতে হবে এটা যে সমস্ত বিষয় সকল বিষয়ই একজন মানুষ জানেন না একজন মানুষের মধ্যে সকল জ্ঞান নেই সব হাদিসই একজন মানুষ জানেন না তার বাস্তব প্রমাণ ওমর রাজিয়ালহ তিনি এত বড় বিদ্যান এত বড় জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও ওমর রাজিয়ালহ ওই হাদিস জানতেন না যেই হাদিস একজন বাচ্চা ছেলে জানেন সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আবু মোসা রাজে আল্লাহ তাকে উমর ফারুক ডেকে পাঠাছিলেন বাড়িতে তিনি তার বাড়িতে গেলেন যাওয়ার পরে বাড়ি থেকে ফেরত আসলেন তিনি তিনবার সালাম দিলেন সালাম দিয়ে উত্তর না পেয়ে ফেরত আসলেন পরবর্তীতে উমর রাজানকে জিজ্ঞেস করলেন আবু মুসা বললেন যে আমি আপনার বাড়িতে গেছি তিনবার সালাম দিয়েছি উত্তর না পেয়ে আমি ফেরত আসছি আর আল্লাহ রাসুল বলেছেন তিনবার সালাম দিয়ে উত্তর না পেলে ফেরত আসবে আমি তাই ফেরত এসেছি ওমর রাজালান এবার বললেন যে আল্লাহ রাসুল যে বলেছেন যে তিনবার সালাম দিয়ে উত্তর না পেলে ফেরত আসতে হবে তুমি এর উপরে দলিল পেশ করো এই হাদিসটি বর্ণনা করার পরে আবু মুসা বিপাকে পড়ে গেলেন অর্থাৎ ওমর রাজালানহ এই হাদিস জানেন না অতঃপর তিনি হাদিসের পক্ষে সাক্ষী খোঁজার জন্য বের হলেন সামনে গিয়ে দেখলেন উভয় ইবনে কাব সহ কতিপয় সাহাবি সেখানে বসা ঘটনা বর্ণনা করলেন তখন উভয়বনে কাব ছোট্ট একজনকে বললেন এটা কে জানে তো সবচেয়ে ছোট ব্যক্তি যে আবু সাইদ খুদ্রি তিনি বলছেন আনা আসকারুল কম আমি সবচেয়ে এদের মধ্যে ছোট আপনাদের মাঝে আমি ছোট তখন তাকে পাঠানো হলো ওমর রাজাল্লাহনের কাছে গিয়ে এই হাদিসটি পেশ করা হলো তখন বুঝলেন যে হ্যাঁ হাদিস স্পষ্ট পাওয়া গেল বন্ধুরা আমার আপনি একটু দৃষ্টি দিন উমর রাজাল্লাহর মতন একজন ব্যক্তি এই হাদিস জানেন না অথচ আবু সাইদ খুদরি জানেন তিনি একজন বাচ্চা সাহাবি তিনি জানেন উমর রাজাল্লাহ জানেন না শুধু তাই নয় যখন ভুলটা সংশোধন করে দেওয়া হলো তখন ওমর রাজালানোর এত নিচু হলেন এত ছোট হলেন যে তিনি আবু মুসাকে লক্ষ্য করে বলছেন হামাল্লাম আত্মাহিমকা বাল খসিতু আন্তাকাস আল্লাহ রসুলিল্লাহ সাল্লাম দেখো আবু মুসা আমি তোমাকে আসলে অভিযোগ করতে চাইনি বরং আমি ভয় করছিলাম যে মানুষরা রাসুলের নামে কোনো হাদিস তৈরি করলো কিনা তাহলে আপনি আবার লক্ষ্য করুন এত বড় একজন জ্ঞানী ব্যক্তি এই হাদিসটা সম্পর্কে ইঙ্গিত জানতেন না বরং তিনি মনে করছেন যে এই হাদিসটি হয়তো মানুষরা তৈরি করতে পারে তাহলে আপনি কেন বলতে যাবেন যে আগের আলেমগণ কি কম জানতেন না অবশ্যই কম জানতেন না আপনি নিজেই বলুন উমর রাজিয়ালহ এই হাদিস জানতেন না বলে কি আপনি বলবেন তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন না তিনি জানতেন না নওয়াজুবিল্লা এই কথা তো কখনোই বলা যাবে না পূর্বের আলেমগণ কোনো কথা হয়তো জানতেন না এমনটি হতে পারে তবে তিনি যে জ্ঞানী ছিলেন না এটা কেন বলবো এটা বলার অবকাশই নেই অবশ্যই তারা বড় বড় বিদ্বান ছিলেন অবশ্যই তারা বড় বড় পণ্ডিত ছিলেন তবে হ্যাঁ কোনো কোনো জিনিসের ক্ষেত্রে হয়তো তাদের লক্ষ্য সেখানে যায়নি দৃষ্টি সেখানে যায়নি সেটা তারা বলতে পারেননি এমনটা তো হতেই পারে প্রথম কথা মনে রাখতে হবে যে আল্লাহ রসুল বললেন বড় বিদ্যানো তিনিও ভুল করে যেতে পারেন তারও ভুল হতে পারে এতে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে এই ভুলের উপরে আমি গোড়ামি করব কেন আপনি একটু হিসাব করে দেখুন এখানে যে উমর রাজালকে ধমকও দিলেন না বললেন না আবু সাহেদ খুদের মধ্যে একজন ব্যক্তিকে ইচ্ছা করলেন চড়ো মারতে পারতেন কিন্তু ধমক দেওয়া তো দূরের কথা ধাক্কা দেওয়া তো দূরের কথা মার দেওয়া তো দূরের কথা বরং তিনি এত সুন্দরভাবে গ্রহণ করলেন আবু মুসাকে সান্ত্বনা দিলেন আমরা হলে বলতাম যে ছেলে তুমি কি জানো তুমি কি শিখেছ কোন মাদ্রাসায় পড়েছে তুমি এটা আমাদের অভ্যাস এটা আমরা বলতাম যেটা চালু আছে হক একটা জিনিস কেউ যদি আপনার সামনে বা আমার সামনে পেশ করে থাকে আর সেটা যদি আমার অভ্যাসের উল্টা হয় তখনই দেখবেন আপনি বা আমি চটে যাব খেপে যাব তার উপরে রাগান্বিত হব এবং তাকে বের করে দিব জ্ঞানী ব্যক্তির নিয়ম এটা নয় কোনো ব্যক্তি যখন ভুল ধরে দিবে ভুলটা শুধরিয়ে নেওয়াটাই হলো জ্ঞানী ব্যক্তির দায়িত্ব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম যে ভুল হবেই আর ভুল হলে আমি সংশোধন করে নিব সুন্দর পথ রয়েছে সকলের যদি ভুল হতে পারে আমার ভুল হবে না কখনো মনে করবেন না আবার কেউ বলেন যে বর্তমানে তো অনেক আলেম আছেন তাদের ভুল হচ্ছে না তারাও কি সবাই ভুল করছেন আমরা নিরপেক্ষভাবে ভুলটাকে দেখব আসলে ভুল হচ্ছে কি না ভুল করছে কি না আলেমদের দুহাই দেব না অপরের দুহাই দেব না কারণ কেউ ভুলের ঊর্ধ্বে নয় প্রত্যেকেই ভুল করতে পারেন আমিও ভুল করতে পারি আপনিও ভুল করতে পারেন তাই বলে কি এর অর্থ এটা যে ওই ভুলের উপরে টিকে থাকব শরীয়ত মানতে গিয়ে যদি ভুল প্রমাণিত হয় কোনো বিষয় আমি উদার চিত্তে সেটা ভুলটা মেনে নিব এবং সঠিকটা গ্রহণ করব। এটাই হলো সাহাবা কেরামদের রীতি এবং মহাদ্দেশ উলাম একরামের নীতি আমি গোড়ামি করতে যাব না আমি কখনো পাশ কাটিয়ে কৌশল অবলম্বন করতে যাব না আমি যদি এটা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমার উপর রহম করবেন এবং এর উপরেই আমি যদি চলতে থাকি মুসলিম উম্মার কল্যাণ হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা উদার চিত্তে এটাই গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তফিক দান করুন আল্লাহ আমাদের প্রতি রহম করুন যেন শরীয়তকে মানতে গিয়ে সোজা পন্থা অবলম্বন করি আল্লাহমা আমিন সুবাহানাক আল্লাহমা বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরুকা ও আতুব ইলাইকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে বাংলা মানবতার সমাধান